জায়দ ইবনু ওয়াহাব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন সত্যবাদী হিসেবে গৃহীত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত বীর্যরূপে অবস্থান করে অতপর তা জমাট বাঁধা রক্তে পরিণত হয় ওইভাবে চল্লিশ দিন অবস্থান করে অতপর তা মাংসপিণ্ডে পরিণত হয়ে আগের মতো চল্লিশ দিন থাকে অতপর আল্লাহ একজন ফেরেস্তা প্রেরণ করেন আর তাকে চারটি বিষয় আদেশ দেয়া হয় তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল তার রিজিক তার আয়ু এবং সে পাপি হবে না নেককার হবে অতপর তার মধ্যে আত্মা ফুঁকে দেয়া হয় কাজেই তোমাদের কোনো ব্যক্তি আমল করতে করতে এমন অবস্থায় পৌঁছে যে তার এবং জান্নাতের মাঝে মাত্র এক হাত পার্থক্য থাকে এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয় তখন সে জাহান্নামবাসীর মতো আমল করে আর একজন আমল করতে করতে এমন স্তরে পৌঁছে যে তার এবং জাহান্নামের মাঝে মাত্র এক হাত তফাত থাকে এমন সময় তার আমলনামা তার উপর জয়ী হয় ফলে সে জান্নাতবাসীর মতো আমল করে